বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد পিস টিভি বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্তান লালন পালন এই অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব সেটি হলো নবজাতক বা নতুন যে সন্তান আসবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার প্রতি অভিভাবকদের করণীয় কী এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাতের জন্য বা আপনাদের সামনে সারাই মাসআলা ও মাসাইল তুলে ধরার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত অতিথিবৃন্দেরকে তন্মধ্যে আমার ডানে রয়েছেন জনাব শেখ সাইফুদ্দিন আল মাদানি আলাইকুম আমার বামেই আমার নিকটতম বসে আছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানি এবং তার বামে পাশে বসে আছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ পিস টিভি বাংলার পক্ষ থেকে এবং তার লক্ষ কোটি শ্রোতা ও দর্শকদের পক্ষ থেকে সম্মানিত অলামাই কেরামদের প্রতি আমরা মুবারকবাদ জানিয়ে আল্লাহর খায়ের ও আফিয়ত কামনা করে এ পর্বে আমরা শুরু করছি শুরু করছি যে সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং এটা রিজেকও বটে এবং মানুষের মানবীয় গুণের অন্যতম একটা দিক যে সন্তান তার হওয়া এই পর্বে আমরা নিশ্চিত হওয়ার পর যখন আমরা কোনো সন্তান পাব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোনো সন্তান দেবেন এই সন্তান পাওয়ার পর প্রথমে আমাদের কি কি করণীয় রয়েছে এ বিষয়গুলি আমাদের একান্ত জানা প্রয়োজন তো এর আগে আমি একটি বিষয়ে প্রথমে আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাবো জানাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে যে সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন কিন্তু আপনার মায়ের কিছু করণীয় থাকে আসলে মা বাপ সালেহ বা নেক বক্ত যদি হন তাইলে তাদের সন্তানরাও নেক বক্ত হয় তাদের একটা প্রভাব পড়ে সুতরাং আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে এবং বাস্তবতার নিরিখে এমনকি সলাফে সালেহিনের যে আদর্শ আমরা যেখানে দেখেছি তার আলোকে আমরা বলবো যে মায়ের কি কি করণীয় আছে এই পর্বে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের যে প্রশ্নটি অত্যন্ত যেমন সুন্দর প্রশ্ন এর উত্তরটা আমরা বলবো যে একজন সন্তানের প্রতিপালনের তিনটি ক্ষেত্র প্রথম ক্ষেত্রটি হয় বাড়িতে দ্বিতীয় ক্ষেত্র হয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে এবং তৃতীয় ক্ষেত্র হয় যেটা সমাজে এ পর্যায়ে আমরা প্রথম ক্ষেত্র থেকেই শুরু করতে যাচ্ছি যে প্রথম যেটা যেই পরিবেশে এই ফুটন্ত গোলাপটা ফুটবে নিঃসন্দেহে যদি একটা গোলাপ পচা গন্দা জায়গার মধ্যে ফুটে তাহলে কিন্তু এর সৌরভ এর সুগন্ধি ওইখানে কিন্তু মানুষ পর্যন্ত পৌঁছবে না ওখানেই বিলীন হয়ে ওখানেই বিলীন হয়ে যাবে এজন্য আমরা বলবো যে বাড়িতে যে ছেলে মেয়েদের প্রতিপালনের প্রথম যে ধাপটা এখানে আমাদের তিনটি স্টেপ একটা স্টেপ হলো যে যেই ঘর থেকে যাদের ঘর থেকে এই সুন্দর সোনামণি দুনিয়ায় আগমন ঘটবে তার বাবা মা নির্বাচনের ব্যাপারটা এরপরে যখন সন্তান পেটে ধারণ করবেন তখন একটা অবস্থা এরপরে যখন সন্তান পৃথিবীতে আসবেন তার একটা অবস্থা তা আমরা বলবো যে পাত্রী এবং পাত্র নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দিনের ব্যাপারটাকে আমাদের প্রাধান্য দিতে হবে কখন আবু হুমা সালেহা এজন্য আমরা বলবো যে এই যে গোলাপ ফুটবে যেই জমিনে এবং যেই আপনার এই কি দিয়ে বীজ দিয়ে সেই দুইটা কিন্তু ভালো হতে হবে ধন্যবাদ জানাব শেখ সাইফুদ্দিন বেলালকে আমাদের সামনে শুধুও বৃদ্ধ চমৎকার বলছিলেন যে মা বাপকে অবশ্যই সৎ এবং ন্যাকার হতে হবে আমি সঙ্গে জানাব শেখ আমল্লা মাদানী সাহেবকে বলবো যে আমরা এই এই মর্মে আমাদের গর্ববর্তী বোনদেরকে কি কোনো উপদেশ দিতে পারি যে উপদেশের মাধ্যমে তারা গড়ে উঠলে তাদের সন্তানটা নেক হবে ইনশাআল্লাহ ইন্নাল আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবায়দা ওয়াসাবিহি আমাবাদ এক্ষেত্রে ভাই শেখ সাফুদ্দিন বেলাল সাহেব বলছিলেন যে নেককার পিতামাতা হলে ওই আয়াতটা পড়তেছিলেন সুরায় কাহাফের ওখান থেকে আমি শুরু করব যে সুরায় কাহাফের ওই আয়াতে আমরা বুঝতে পারলাম যে পিতামাতা নেককার হওয়ার কারণে দুনিয়াতে সন্তান যেমন উপকৃত হয় সে পিতামাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই এতিমের মালকে হেফাজত করার জন্য আল্লাহ রাবুল আলমিন খিজির আলাহিসাল্লামের মতো মহান ব্যক্তিত্বকে দিয়ে তার মালকে হেফাজতের ব্যবস্থা আল্লাপাক করলেন চমৎকার কাজেই সন্তানের জন্য একটা বিরাট প্রভাব তো গর্ভবতী মা বোনদেরকে আমরা বলবো যে আপনারা যে বাচ্চা পেটে ধারণ করেছেন হয়তোবা এই আপনার পেটের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহের মতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মতো সালাফে সালেহিনদের মতো যে কোনো একজন মনীষী হয়তোবা আপনার পেটে আছে হয়তো আপনি বুঝতে পারছেন না হয়তোবা আপনার আগন্ত সন্তান সে একজন মহৎ কিছু হবে হতে পারে সে ব্যাপারে আপনার যে করণীয় সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গ আনুগত্য আকিদা বিশ্বাস ঠিক রাখা সালাদ ঠিক মতো যথা টাইমে আদায় করা পর্দা পশিদা ও শালীনতার সাথে থাকা সকাল সন্ধ্যার দোয়া দরুদগুলি যেগুলি আছে সেগুলি ঠিকমতো পড়া এবং বাথরুমে যাওয়ার সময় যে দোয়া বের হওয়ার সময় যে দোয়াগুলি সেগুলি পড়া যাতে কোনো দুষ্ট জিনের কোনো আসর সেখানে না পড়ে আচরণগতভাবে যে সমস্ত দোয়া দরুদ সকাল বিকাল সবসময় পড়া দরকার আছে সেগুলি নিয়মিত আদায় করা যাতে কোনো শয়তানের কুপ্রভাব আপনার সন্তানের বিশেষ করে বাবা মা সৎ সন্তানের জন্য যে দোয়া এবং সৎ সন্তানের জন্য দোয়া রব্বি হাবলি মিনাস সালেহীন তারপরে হ্যাঁ। আরো বিভিন্ন ধরনের দোয়া আছে সে সমস্ত দোয়া আল্লাহর কাছে পড়া এবং আল্লাহর কাছে এই যে এই জাতীয় যে দোয়া দরদগুলি আছে সেগুলি আপনি নিয়মিত পড়বেন বিশেষ করে পর্দার বিষয়টা আপনি খুব খেয়াল রাখবেন এবং সবুর ধৈর্য ও সহিষ্ণুতার সাথে আপনার জীবন পরিচালনা করবেন স্বামীর আনুগত্য করবেন মরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন তাতে আশা করা যায় ইনশাল্লাহ এ সমস্ত নেক কাজ এবং কোরআন সন্না ভিত্তিক জীবন চালাতে থাকলে আল্লাহ পাক আপনার পেট থেকে উত্তম সন্তান দান করবেন যেই সন্তানের মাধ্যমে দেশ ও জাতি কল্যাণ পাবে এবং আপনিও পাবেন দুনিয়া ও আখেরাতে অসীম কল্যাণ ও বরকত রহমত আল্লাহ পাক আমাদের আপনাদের প্রত্যেককে রহমত হাসিল করার তৌফিক দান করুন আমি একটা শুধু বলবো যাই আমি মনে করি সন্তানকে পৃথিবীর সবকিছু দেওয়ার চাইতে যদি শুধু বাবা মা নিজে সৎ হয়ে যান আদর্শ বাবা মা হতে পারেন আমি মনে করি এটা সবচেয়ে বড় কিছু দেওয়া হবে ধন্যবাদ জানাব আপনি আমরা এখন ফিরে যাচ্ছি জানাব ইউসুফ আব্দুল মজির সাহেবের কাছে যে আপনি এই প্রসঙ্গে একটু জি এখানে একটা বিষয় আমরা যতক্ষণ যে আলোচনা শুনলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাবা মা যদি তারা সুন্দর জীবন যাপন করেন ইমানিক জীবন যাপন করেন তাহলে তাদের সন্তানও ভালো হবেন সুন্দর হবেন এটাই আশা করতে আমরা আশা করি কিন্তু এর মানে এ নয় যদি কারোর সন্তান খারাপ হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় এটার প্রমাণ যে তার বাবা মা ভালো ছিল অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে বাবা মা মনে হয় ভালো না বাবা মা খারাপ ভালো না ভালো হলে সন্তান এরকম হতো না কিন্তু আমরা কোরআনুল করিমের যে আয়াতে ওকানা আবুহমা সাহলা যে সুরার মধ্যে যখন আমরা লক্ষ্য করি যেখানে মহান রব্বুল আলমিন এরশাদ করছেন ওয়াম্মাল গোলাম ফাকার আবাহ মিনাইন হজরত মুসা আলহিসাম নিজেকে সংবরণ করতে পারলেন না যখন খিজির আলাইসালাম একটি শিশুকে কতল করলেন আপনি একজন নিরপরাধ মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন এটা তো সমর্থন করা যায় না কিন্তু হজরত খিজির আলাইসালাম ব্যাখ্যা করে বললেন এবং ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে ওই যে গোলাম যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার ভবিষ্যৎ ছিল অন্ধকার সে ভবিষ্যতে গিয়ে একেবারে কাফের হওয়ার সম্ভাবনা নিশ্চিত কাফের কিন্তু তার বাবা মা ছিলেন মমিনাইন হ্যাঁ ধন্যবাদ আব্দুল মজিদকে তিনি চমৎকার একটা পয়েন্ট শুধুও দর্শক কিন্তু আমাদের উপকারার্থে বলেছেন সেটা হচ্ছে যে আমরা যে বক্তব্যটা দিচ্ছি যে পিতামাতার প্রভাব সন্তানের উপরে পড়ে নেক পিতামাতা হলে নেক সন্তানেরই প্রত্যাশা আমরা করি অনুরূপভাবে কোনো নেক পিতামাতার ঘরে সন্তান যদি খারাপ হয়ে যায় এর জন্য কিন্তু পিতামাতাকে যে ভালো ছিলেন না এমনটা বলা যাবে না দুনিয়াতে ব্যতিক্রম হতে পারে তবে আমরা বেশিরভাগ আশা করি যে ভালো পিতামাতার সন্তান ভালোই হয়ে আমরা এখন সময় এসে গেছে আমাদের ছোট্ট একটা বিরতির আমরা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসবো বিরতির পর আপনাদের সাথে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে ইনশা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথেই দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা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 কিন্তু আমাদের দেখা দরকার যে বাবা মা খারাপ হলে বেশিরভাগ খারাপ হওয়াটাই আশা করা যায় তবে খারাপের মধ্যেও কিন্তু ভালো আশা করা যায় জি যে প্রশ্নটি আমার করা হয়েছে যে সন্তান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তখন বাবার প্রতি চারটি কাজ অত্যন্ত জরুরি হয়ে যায় প্রথমত বা ছেলের একটি সুন্দর নাম নির্বাচন করা জন্মের দিনে হোক বা সপ্তম দিনে হোক যেদিন তার আকিকা দ্বিতীয় কাজ যেটা আসবে একটা সুন্দর নাম এবং সুন্দর নাম বলতে যেমন আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব বলেছেন আহাবুল আসমা ইলাল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ সবচাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান আজ আমরা মনে করি এটা কমন নাম আনকমন না এটা ওটা আনকমন খোঁজ করতে করতে মানে দেখা যায় বলি যেটা ওই পুরাতন সেকেলে হয়ে গেছে এখন একটু মডার্ন মডার্ন একটু জেমস জেম এটা ওটা রাখতে হবে এই জন্য একটা সুন্দর নাম আমাদের প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের নাম আহমাদ মোহাম্মদ এ ধরনের ভালো সাহাবাদের নাম এবং কোন কোন বর্ণে সাম্মু আউলাদ আকুম্বি আসমাইল আম্বিয়া নবীদের নামে তোমাদের সন্তানের নামকরণ করো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইউসুফ ইসা মুসা ইত্যাদি হ্যাঁ, দুই নম্বর যে কাজটা জরুরি হবে সেটা হলো কি সপ্তম দিনে যদি সামর্থ্য থাকে ছেলে হলে দুইটি ভেড়া বা দুম্বা বা মানে ছাগল আকিকা আকিকা করা যেটা হয়তো পরবর্তী আমাদের আসবে আকিকা করা সুন্নতি তরিকায় এরপরে যেটা আসবে সেটা হলো যে বাচ্চার মাথাটা নাড়িয়া করে দিয়ে সেই মাথার চুল বরাবর সোনা বা রূপা সদকা করে দেওয়া দান করে দেওয়া এবং এরপরে যেটা আসবে যে মাথার মধ্যে জাফরান কালি বা জাফরান কালি লাগিয়ে দেওয়া জাহিলিয়াতের যুগে ওরা ওই আকিকার কি বলে পশুর রক্ত মাখায় দিত ইসলাম সেটাকে চেঞ্জ করে বলল যে না রক্ত না সেটা কি করো তোমরা জাফরান লাগিয়ে দাও এবং এক্ষেত্রে তাহানিক যে একটা জিনিসের ব্যাপার আছে জাল্লা নবী আলিসালাতামের কাছে সাহাবা ইকরামের সন্তান হলে তার কাছে নিয়ে যেতেন এবং তিনি তো বরকত পূর্ণ ছিলেন তার মুখে তিনি খেজুর চিবিয়ে ওই সন্তানের মুখে দিতেন এমন একটা ঘটনা দেখা যায় যে ওই আনসারের ছোট বাচ্চার মুখে যখন খেজুর চিবিয়ে দিলেন তো খুব মজা করে মানে চুষতেছে তাল্লা নবী দেখছো আনসাররা এদের খেজুর কি খেজুরের কি মহাব্বত তো এই জন্যে এখনো যদি সেটা বরকতের উদ্দেশ্যে না কোনো মিষ্টিজাতক জিনিস যদি সেটা মধু হোক বা যে কোনো এরকম ধরনের জিনিস খাওয়াতে চায় খাওয়াতে পারে তবে বরকতের উদ্দেশ্যে অবশ্যই চলবে না এটা একেবারে স্পষ্ট করে আমরা সুদীয় দর্শকদেরকে বলতে চাই যে সন্তান পৃথিবীতে আগমনের সাথে সাথেই তার মুখে মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া এটা ভালো কিন্তু নিতেই হবে অথবা কারো কাছ থেকে বরকত নিতে হবে এটা বলা যাবে না এটা ছিল বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আল্লাহ রবুল্লা আলমিন তাকে বরকতপূর্ণ করেছিলেন এইরকম অন্য কেউ যে হবেন এরকম কোনো নিশ্চয়তা নাই সুতরাং কারো দৌড়ে কারো কাছে গিয়ে আপনি সেখান থেকে তাহানি করাবেন বা সেখান থেকে কিছু মিষ্টি মুখ করে এনে মুখে দেবেন এটা না করে বরং আপনার পরিবারে মুরব্বী যিনি তার কাছ থেকে যদি নিতে পারেন হ্যাঁ এবং মিষ্টিমুখ করাতে পারেন তাহলে সেটা ভালো হয় সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা নবজাতকের প্রতি কী কী করণীয় এ ব্যাপারে আমরা শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছ থেকে চমৎকার বক্তব্য শুনছিলাম এ পর্বে আমরা জনাব শেখ আমরুল্লাহ মাদানী সাহেবের কাছে বলবো যে সাইফুদ্দিন বেলাল সাহেব উল্লেখ করেছেন যে আকিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আকিকাটা কী এবং কখন করতে হয় এ ব্যাপারে আপনি শরীয়তের দৃষ্টিভঙ্গি জানালে কৃতার্থ হব আকিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা একটি সুক্রিয়া বলা যেতে পারে যে আল্লাপাক একটি সন্তান দান করলেন যদি পুত্র সন্তান হয় তাহলে দুটি আকিকা কন্যা সন্তান হলে একটি আকিকা দিতে হবে আকিকা ছাগল ভেড়া বকরি এগুলি দিয়ে দেওয়াটাই ঠিক আকিকার ক্ষেত্রে খাসি হতে হবে বিষয়টি এমন নয় গরু দিয়ে আকিকা দেওয়ার প্রমাণ আমরা পাই নেই এক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে আকিকার প্রতি মানুষ অনেক অনীহা আর সবচেয়ে দুঃখজনক হলো এই যে সন্তান হওয়ার সাথে সাথে এমনকি মসজিদের ইমামদেরকেও অনেক সময় দেখা যায় কিরে তোর বাচ্চা হলো তুই মিষ্টি খাওয়াবি না কেন এই কথা না বলে তো উনি বলতে পারতেন যে তোমার বাচ্চা তুমি আকিকা করবে না আকিকা করো আমরা সবাই মিলে গোস্ত খাই খাওয়াও হলো আবার সন্ন্যতের উপর আমলও হলো আকিকার ক্ষেত্রে আমরা অনেক সময় গরিব হয়ে যাই অথচ অন্যান্য খরচ খরচা বিভিন্ন ধরনের করে আমরা এ করি তো কাজেই আকিকা দেওয়ার ব্যাপারে আমরা বলবো যে সবাই বাচ্চা হওয়ার পরে বা আগে থেকেই প্রস্তুতি নেবেন যাতে বাচ্চার আকিকা দেওয়া হয় কারণ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন মোর তাহানুন বি আকিকাতিহি সন্তান আকিকার কারণে বন্ধক থেকে যায় ওই জন্য আকিকা সাত দিনে দিতে হবে এটাই সুন্নতি তরিকা যদি সাত দিনে আকিকা দেওয়ার সামর্থ্য না থাকে অথবা মাসলা না জানার কারণে কারো আকিকা ছুটে যায় তাহলে অন্য সময়ও আকিকা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি দিয়ে নেওয়া উচিত আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত যার মাধ্যমে আনন্দ সুক্রিয়া প্রকাশ করা হয় কাজে আমরা এ ব্যাপারে খুব খেয়াল রাখবো এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে এখানে মেয়ের জন্য একটা আর ছেলের জন্য দুইটা এটা কি মেয়েকে ঠকানো হলো না এটা কি বৈষম্য হলো না তো এর উত্তরে আমরা বলবো যে দেখুন আপনার যদি দশ বৎসরের মেয়ে থাকে ঘরে আর ছয় বৎসরের ছেলে থাকে দোকানে যেতে হবে কাকে পাঠাবেন বলেন তো ছেলেটাকে কিন্তু আপনি পাঠাবেন তো জন্য ওলামারা বলেছেন যে একটা ছেলে যেহেতু বাইরমুখী বাইরের কার্যক্রম করবে আপনাকে সহায়তা করবে আর বাইরে যারা চলাফেরা করে তাদের আপদ বিপদ বেশি আশঙ্কা করা যায় আর মেয়েরা যেহেতু ঘরে থাকবেন এদের আশঙ্কা বিপদ বা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কম এক্ষেত্রে মেয়ে জন্য একটা অর্থাৎ ছেলেদের বিপদ আপদ বেশি হতে পারে আর এই আকিকার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো যেমন বলেছেন সুক্রিয়া আল্লাহর নেয়ামাতের দুই নম্বরে আত্মীয় স্বজন সবকে আপনার খুশিতে আনন্দে অংশগ্রহণ করা তিন নম্বর এখানে ফকির মিসকিনের একটা যে হক রয়েছে তাদের প্রতি সদকা করা এবং সদকা বালা মুসিবত থেকে দূরে রাখে তো এই জন্য এটা একটা সদকা যার মাধ্যমে বালা মুসিবত থেকে দূরে থাকবে ছেলে যেহেতু বাইরের মুখে আমি শেখ ইউসুফ আব্দুল আপনার কাছে ফিরে আসছি সেটা বিষয় নিয়ে যে আপনার ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে সেটা বলবেন তার সঙ্গে আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে বর্তমান সমাজে রসুল সাল আলি ইসাল্লামের যে সন্ন্যতটা আকিকা দেওয়া এটা কিন্তু মানুষ দিব্যি ভুলে যাচ্ছে এবং আকিকা বাদ দিয়ে মানুষেরা করছে কি যে ওই সন্তানের যখন খতনা করে মুসলমানি নামে ওই সময় দেখা যায় একটা উৎসবের একটা হিড়িক পড়িয়ে দেয় এবং সেখানে হাদিয়া গ্রহণ আদান প্রদান ডাকডুল পিটানো তো আপনি এই ব্যাপারে কিছু বলবেন কি আকিকা এটা হাদিসের উপরে ভিত্তি করে এটা একটা সুন্নত এবং এই উৎসব করলে পরে এটা এরকম উৎসব যার অনুমোদন দিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জি কাজে এটা এরকম একটা আমল যেখানে আনন্দ উৎসবও হবে সন্তানের আগমনের একটা শুভ বার্তা ছড়িয়ে দেওয়ার একটা সুযোগও আসবে আর আত্মীয় স্বজনকে নিয়ে একটা উৎসব করলে এটা একটা একটা অনুমোদিত উৎসব যে উৎসবে মনে করি আল্লাহর দরবারে এর জন্য আজরও পাওয়া যাবে আর আলমালাদ হুন আকিকাতিহি যে সন্তানের বালা মুসিবতের মুক্তির জন্য এটা একটা বিরাট সহায়ক আকিকা কাজে এটা তো একটা আমাদের শরীরে হুকুম ওটা না করে যেটা উল্টা করা হয় যেটা উল্টা যেটা আমরা করছি খাতনা করা এটা সুন্নত ইফতেতান করাটা সুন্নত কিন্তু ইফতেতান উপলক্ষে যে সমস্ত আনন্দ উৎসব এবং বিরাট দাওয়াত দিয়ে বিরাট রকমের খাবার দাবার ইন্তজাম করা এটার তো কোনো সবুত না এটার কোনো প্রমাণ নেই এবং আমি মনে করি যে এই ধরনের উৎসবে যেহেতু হাদিসে এর কোনো প্রমাণ নেই এটা করলে কোনো স্বভাব হবে উপরন্ত সেখানে এই উৎসবের নামে নারী পুরুষের মেলামেশা এবং অপচয় খাওয়া দাওয়ার এবং বিভিন্ন রকমের সেখানে ঘোড়ার গাড়ি বানিয়ে তার উপরে মানুষদেরকে মানে চমৎকার বলছিলেন যে আমাদের দেশে যে অপসংস্কৃতিটা চালু হয়েছে এটা সব মুসলিম বিশ্বে সবখানেই হয়ে যাচ্ছে আর এটাই চিরসত্য কথা যেখান থেকে সন্ন্যত বিদায় নেবে সে জায়গায় অপসংস্কৃতি বা বেদাত এসে স্থান করবে এটাই স্বাভাবিক এজন্য আমরা ফিরে আসবো সুন্নতির দিকে এটাই প্রত্যাশা করি আমাদের হাতে সময় একেবারে কম সেহেতু একটি ছোট্ট প্রশ্ন এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অনেকেই দেখা যায় ছেলে হলে খুশি হন আর মেয়ে হলে আপনার ব্রকঞ্চিত করে ফেলেন মনটা ভারী করে ফেলেন এই যে ছেলে মেয়ে এটা তো আল্লাহর ইচ্ছা কিন্তু এইভাবে মেয়ে হলে মুখ ভারী করা এটা কি ঠিক হবে এবং এটার কতখানি জি এই প্রশ্নটার উত্তর আমার একটু যোগ ছিল যে আমাদের অনেকেই প্রশ্নটা করেন যে যে আকিকার গোস্তটা খাওয়ার ব্যাপারে এটা আমার মনে হয় একটু আমার বিশেষ করে বোনদের ব্যাপারে বা ভাইদের ব্যাপারে আকিকার গোস্তটা আপনি বাবা মা এমনকি ছেলে বড় হয়ে গেলে ছেলে নিজেও খেতে পারবেন আত্মীয় স্বজন সবাই আপনি বাবা মা নিজেরা খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গরিব মিসকিনকেও একটা ভাগ দিবেন অর্থাৎ কুরবানির গোস্তের যে নিয়ম সেই নিয়মটা আমার এখানে করবো এমন না যে এদিকে আকিকার গোস্ত সবাই খাচ্ছে ওদিকে আবার একটা মুরগি জবাই করে বাবা মা খাচ্ছে এই ধরনের একটা ধারণা বা আমাদের কাছে প্রশ্ন এসে থাকে বলবো যে কুরবানির গোস্তের মতো আপনারা খেতে পারেন এমনকি ছেলে বড় হয়ে গেলে তিনিও খেতে পারবেন যে প্রশ্নটা আমাকে করা হয়েছে আমি সংক্ষেপে উত্তর দেব যে আমাদের সময় যেহেতু কম যেটা একটা জাহিলিয়াতের কাজ যে কথা রব্বুল আলমী নিজেই কোরআনে এটা বলে দিয়েছেন যে যখন মেয়ে হতো তখন তারা এত মাথা নিচু হতো চেহারাটা কালো হয়ে যেত মলিন হয়ে যেত এটা যেন একটা সামাজিক ভাবে তাদের কাছে একটা আইব এবং এবং অবাঞ্চক জিনিস মনে করা হতো এই এই জাহিলিয়াতের প্রথা ইসলাম উঠাবের জন্য তো এসেছে এখানে মেয়ে হলে খুশি হবেন না জি আমি এবারে শেখ আপনাকে ত্রিশ সেকেন্ড সংক্ষেপ বলার জন্য ও ইদাল সুইলাত প্রসঙ্গে একটু আলোকপাত করার জন্য ওয়াইদাল সুইলাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক সেই যে সমস্ত নারীদেরকে যে সমস্ত মেয়েদেরকে দাফন করা হতো জেন্দা তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন এরা জিজ্ঞেস করার মানে হলো তার পিতামাতাকে ধমকি দেওয়া যারা এই অমানবিক কাজ যে কাজ পশুতে করে না নিজের সন্তানকে হত্যা করা যে কাজ তারা করছিল জাহেলিয়াতের জামানায় এর দারুণভাবে আল্লাহ পাক প্রতিবাদ করেছেন এখানে ধন্যবাদ জনাব শেখ আমানুল্লাহ মাদানিকে সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমাদের আমন্ত্রিত ওলামাই কারাম স্টুডিওতে এসে আমাদের জন্য এই নবজাতকের প্রতি করণীয় বিষয়ে চমৎকার বক্তব্য দিলেন কি কি আমাদের করণীয় এবং কি কি বর্জনীয় বিশেষ করে আল্লাহ সুহান আপনাকে যখন একটি রিজেক্ট দেবেন এটা নিয়ামত পাবেন তার কৃতজ্ঞতা আপনি শূন্য তরিকে আদায়ের চেষ্টা করবেন তবে ইনশা আল্লাহ আপনার ভাবি ফল অর্থাৎ ভবিষ্যৎ সুন্দর হবে তৎসঙ্গে কোনো প্রকার অপসংস্কৃতি যেন আমাদের ভিতরে না ঢুকে এ ব্যাপারে আমরা যেন সজাগ দৃষ্টি রাখি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের ও আফিরত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ও আখরু দাওনা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন সুবহানাক আল্লাহ বিহামদিকা শাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান